أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে বাছাই করে জুমার দিন জুমার নামাজের এই পূর্বের অতি ফজিলতপূর্ণ সময়টাতে দিনই মুজাকারার এক বরকতপূর্ণ মসজিষে একত্রিত হয়ে ইমান চর্চা করার তৌফিক দান করছেন আমরা আল্লাহ তালার দরবারে দিল খুলে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই যে এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করছেন মানুষদেরকে এই পৃথিবীর খেলাফত দান করছেন মানুষদেরকে সৃষ্টির মাঝে সেরা হিসাবে নির্বাচিত করেছেন মানুষদেরকে আল্লাহ তালা কিছু দায়িত্বও দিচ্ছেন এই দায়িত্ব পালন যখন মানুষ করবে তখন এ মানুষ হবে মর্যাদাবান আর এই দায়িত্বকে যখন মানুষ ছেড়ে দিবে যারা ছেড়ে দিবে তারা হলো ক্ষতিগ্রস্ত তো এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে আছি এই পূর্ণ পৃথিবীর মানুষ দুই প্রকার মানুষের এই পৃথিবীতে জীবনকে পরিচালনা করার দুইটা ধারা দুই ধারায় মানুষের জীবন পরিচালিত হচ্ছে এক ধরনের মানুষ তারা হলো নফস পূজারী জীবন পরিচালনা করছে আত্মপূজারী আর আরেক ধরনের মানুষ তারা আল্লাহ পূজারী জীবন অতিবাহিত করতেছে এক ধরনের মানুষ আল্লাহকে প্রভু মানতেছে আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে পরিচালিত করতেছে আর আরেক ধরনের মানুষ আল্লাহর হুকুমের তোয়াক্কা করতেছে না তারা মন চাহি জীবন অতিবাহিত করতেছে এই মানুষের জীবন পরিচালনাটা মানুষের জীবনের গতিটা এই দুইটা ভাগেই বিভক্ত এছাড়া আরো যত ধরনের ধারাগুলো পৃথিবীতে বিদ্যমান সমস্ত ধারা এই দুইটা ধারারই শাখা প্রশাখা এক আল্লাহর উপাসনা বাদ দিয়ে চলমান আরো যত ধরনের উপাসনা আছে মানুষ আরো যত কিছুর পূজা করে যেমন একটু আমরা যদি দৃষ্টান্ত দেখতে চাই মানুষের মাঝে যারা নক্ষত্রের পূজা করে যারা সূর্যের পূজা করে যারা আগুন পূজা করে যারা মূর্তির পূজা করে যারা পাথরের পূজা করে যারা ক্রুশের পূজা করে তো এদের সকলের পূজা ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন জিনিসের পূজা এরা করে ক্রুশের পূজা করে তারা মূর্তির পূজা করে না যারা মূর্তির পূজা করে তারা ক্রুশের পূজা করে না যারা সূর্যের পূজা করে আগুনের পূজা এরা পাথরের পূজা করে না যারা পাথরের পূজা করে এরা আগুন সূর্যের পূজা করে না তাই বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে এদের মাঝে অনেক বিভাগ এদের মাঝে বিভেদ অনেক এরা এক না কিন্তু বাস্তব জীবনে এরা সবাই এক বাস্তব জীবনে এরা সবাই নফস পূজারী কেননা যারা আগুনের পূজা করে সূর্যের পূজা করে এদের উপাস্য যে সূর্য যারা মূর্তির পূজা করে পাথরের পূজা করে এদের উপাস্য এই যে মূর্তি এই যে পাথরটা এই সূর্য এই মাটি এই পাথরের এদের প্রতি নির্ধারিত কোনো হুকুম কোনো কিছু করার আদেশ কোনো কিছু থেকে বিরত থাকার কোনো নিষেধ নাই যারা মূর্তির পূজা করে মূর্তির তরফ থেকে তাদেরকে দেওয়া কোনো গাইডলাইন নাই যে এইভাবে তোমার জীবনকে পরিচালিত করতে হবে তাদের এই দেবতার পক্ষ থেকে আসা কোনো কিতাব কোনো জ্ঞান তাদের কাছে নাই যারা সূর্যের পূজা করে আগুনের পূজা করে সূর্যের তরফ থেকে আসা কোনো জ্ঞান কোনো কিতাব সূর্য পূজারীদের জন্য আছে যে তোমরা যারা আমার পূজা করবা আমাকে রাজি খুশি করবা এইভাবে তোমাদের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে আমি সূর্য তোমাদের প্রতি রাজি থাকব আমি আগুন তোমাদের প্রতি খুশি থাকব এমন কোনো গাইডলাইন এমন কোনো জীবন পরিচালনা বিধি সূর্যের পক্ষ থেকে মূর্তির পক্ষ থেকে মূর্তি পূজারী সূর্য পূজারীদের কাছে আছে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 এত বড় নির্বুদ্ধিতা তোমরা করতেছ এই পৃথিবীতে মানুষ আসলে দুই প্রকার মানুষের জীবন পরিচালনা করার ধারা দুইটা একটা ধারা হল যে এক ধরনের মানুষ তার আল্লাহকে উপাস্য স্থির করে আল্লাহর হুকুম মতো জীবনকে পরিচালনা করে জীবনের সর্বক্ষেত্রে তাদের নিজস্ব কোনো নীতিমালা নিজস্ব কোনো ইচ্ছা নাই আল্লাহর ইচ্ছায় তাদের জীবনকে তারা পরিচালিত করে আর আরেক ধরনের মানুষ এরা দেবতা প্রতিমা আগুন সূর্য ইত্যাদির ব্যানারে এরা নফসের পূজা করে এই সমস্ত কিছুই ব্যানার কিন্তু আসলে এরা সবাই ভিন্ন ভিন্ন ব্যানারে সমাজের মাঝে নিজেদেরকে উপস্থাপন করলেও এদের সবার ব্যানার আসলে এক এরা সবাই এক দলের লোক আর সেই দলটা হল এরা সবাই নফ পূজারি আত্মপূজারী প্রবৃত্তির পূজারী মন যেভাবে চায় তারা তাদের মন মতো তাদের ইচ্ছা মতো তাদের জীবনকে তারা পরিচালিত করে আল্লাহ তালা যুগে যুগে নবীদের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর উপাসনার দিকে ডাকতেন তো নবীরা যখন এই পৃথিবীতে আসছেন সমস্ত নবীদের মেহনত ছিল মানুষদেরকে প্রবৃত্তির পূজা নবসের পূজা থেকে মুক্ত করে এ মানুষগুলোকে আল্লাহর দাসে পরিণত করা এটি সমস্ত নবীদের মেহনত ছিল আল্লাহর জমিনে আল্লাহর নবীরা নিজেদের সমস্ত শক্তি দ্বারা নিজেদের সমস্ত প্রচেষ্টার দ্বারা মানুষদেরকে নক্সের পূজা থেকে মুক্ত হয়ে আল্লাহর দাস আল্লাহর গোলাম হয়ে যাওয়ার সবক দিতেন আর নফস পূজারী আত্মপূজারী প্রবৃত্তি পূজারী নেতৃত্বের সাথে যুগে যুগে নবীদের লড়াই হয়েছে নবীদের তাদের মোকাবেলা করতে হয়েছে তো এই যে প্রবৃত্তির পূজা নক্সের পূজা এর প্রচলন এই পৃথিবীতে কখনো বন্ধ হয় নাই পৃথিবীর ইতিহাসে প্রতি যুগেই প্রত্যেকটা সমাজে এই নফ পূজারী আত্মপূজারী প্রবৃত্তি পূজারীদের সংখ্যা অনেক বরং পৃথিবীর সর্বযুগে মানুষের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম এটা হল আত্মপূজারী এই প্রবৃত্তির পূজারীদের প্ল্যাটফর্ম এটাই ছিল আর মানুষের চিরশত্রু যে শয়তান শয়তানও মানুষদেরকে এই প্রবৃত্তি পূজা করারই দাওয়াত দেয় শয়তান যে মানুষদের পিছনে মেহনত করে মানুষদেরকে আল্লাহর হুকুম অমান্য করার দাওয়াত দেয় শয়তানের আল্লাহর হুকুমের বিপরীতে নতুন কোন আইন নতুন কোন গাইডলাইন শয়তানের তরফ থেকে মানুষের কাছে নাই আল্লাহ যে মানুষদেরকে চলার জন্য একটা বিধান দিচ্ছেন শয়তান এর বিপরীতে ভিন্ন কোনো বিধান মানুষের কাছে পাঠাইছে ভিন্ন কোনো কিতাব সে কি দিচ্ছে এমন কোন কিতাব শয়তানের তরফ থেকে মানুষের কাছে আছে নাই এবং শয়তান মানুষদেরকে আল্লাহর হুকুমের বিপরীতে নিজের কোনো হুকুমের দিকেও ডাকে না বরং শয়তান মানুষদেরকে দাওয়াত দেয় তুমি তোমার নফসের পূজা করো তোমার প্রবৃত্তির পূজা করো তোমার নিজের চাহিদাটাকে পূরণ করো গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো এটা হলো শয়তানের দাওয়া নিজেকে গোটায় রাখো না নিজেকে গোটায় রাখার মাঝে কোনো সফলতা নাই কেন নিজেকে গোটায় রাখবা জীবনটাকে ভোগ করো <laughs> এটাই শয়তানের দাওয়া দেখার জিনিস দেখো চোখ বন্ধ রাখতো কেন আরে সবাই শুনতেছে শুনো সবাই যাইতেছে যাও সবাই ধরতেছে ধরো এই দাওয়াতটা এটা শয়তানের তরফ থেকে দেওয়া দাওয়াত শয়তান এটাই বুঝায় আরে মন চাইতেছে করে ফেলাও তোমার ঘর চাইতেছে করো আর তোমার সমাজ চাইতেছে সমাজ করতেছে এই সোসাইটিতে থাকতে হইলে তুমিও করো অন্যথায় তো সোসাইটি চ্যুত হয়ে গেলা তোমার ধর্ম কি তোমাকে সোসাইটি চ্যুত হওয়া শিখায় আর এটা কেমন ধর্ম যে ধর্মের কারণে তুমি সমাজের সাথে থাকতে পারো না তুমি ঘরের সাথে থাকতে পারো না সবার সাথে মিলা থাকতে পারো না এই ধর্ম ছেড়ে দাও সবার সাথে থাকাটা সবার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 তোমাকে বলে তোমার মন যেটা চাইতেছে করে ফেলো আল্লাহর হুকুম পরে মানলেও চলবে আল্লাহর হুকুম মানার বয়স এখনো তোমার হয় নাই এখন যৌবন এখন তোমার ভরা যৌবন এখন তোমার তারুণ্য নিজ যৌবন আর নিজ তারুণ্যের মজাটাকে একটু ভোগ করো যখন যৌবন থাকবে না তারুণ্য থাকবে না যখন দেখার শক্তি থাকবে না শোনার শক্তি থাকবে না তখন আল্লাহওয়ালা হয়ে যায় শয়তানের খুব সুন্দর একটা দাওয়া আরে এখন তুমি যুবক এখন তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে এখন তোমার নামাজ পড়ার বয়স হয়েছে এখন টুপি মাথায় দিয়া সমাজের মাঝে চলাচল করা সমাজের মাঝে ঘোরার তোমার বয়স হয়েছে আরে এখন তুমি যুবক তুমি তরুণ তুমি কিশোর এখনই যদি তুমি তোমার মাথার মাঝে টুপি থাকে তোমার মাথায় পাগড়ি থাকে এখনই যদি মসজিদের মাঝে তোমার সময় কাটে তাহলে বাকি জীবন করবা কি আরে জীবনটাকে একটু ভোগ করো আল্লাহর হুকুমটা পরে মানো ফালাম্মা কাফারা তো শয়তানের এই পরামর্শ শয়তানের এই ওয়াসওয়াসা চলতে থাকে তার নফ চাইতে থাকে শয়তান বলতে থাকে এর চাহিদাটাকে পূরণ করো নফ চায় আমার দরকার আর শয়তান তারে বলে আর দেও না একটু তখন সে যখন নফসের চাহিদাটাকে পূরণ করে পালাম্মা কাফারা সে যখন আল্লাহর হুকুমের বিপরীত তার নফসের চাহিদাটাকে সে যখন পূরণ করে শয়তান তখন তার কাছ থেকে দূরে সরে যায় আর তাকে বলে দেখো আমি তো তোমার সাথে নাই ইন্নি বাড়ি উম মিনকা আমি তোমার থেকে মুক্ত ইন্নি আখাফুল্লাহ আলামিন আমি তো রব্বুল আলামিনকে ভয় করি তাকে ডরাই এই কাজ আমি করি না শয়তান ছিল যায় যে এই কাজ তো আমি করি না তুমি করো এ কাজ তো তোমরাই করলা আমি করি নাই وقال الشيطان لما قضي الامر আল্লাহ শয়তানের পরিচয়কে পেশ করতেছেন লাম্মা কুজিয়াল আমরু হাসরের ময়দানে শয়তানকে সবাই চিনবে শয়তানের চরিত্র শয়তানের আখলাখটা সবার সামনে পরিষ্কার হবে কারণ হাসরের ময়দানে শয়তান একটা ভাষণ দিবে লাম্মা কুজিয়াল আমরু হাসরের ময়দানের বিচার সালিশ যখন সমাপ্ত হয়ে যাবে শয়তান নিজ অনুসারীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিবে শয়তানের সেই ভাষণের শব্দ ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক শয়তান তার অনুসারী জন্য তার উদ্দেশ্যে ভাষণের মাঝে বলবে দেখো তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহর একটা বিধান ছিল আল্লাহর একটা ওয়াদা ছিল আল্লাহর সেই বিধান সত্য আল্লাহর সেই ওয়াদা সত্য ও আত্মকুম আল্লাহর সেই বিধানের বিপরীতে আল্লাহর সেই ওয়াদার বিপরীতে আমিও তোমাদেরকে একটা ভিন্ন পথের দিকে ডাকছি আমিও তোমাদেরকে একটা ওয়াদা দিছি সুখের একটা স্বপ্ন আমিও তোমাদেরকে দেখাইছি আজকের এই আসরের ময়দানে আমি স্বীকার করতেছি যে ওয়াদা দিছিলাম সেই ওয়াদাকে বাস্তবায়ন করার ক্ষমতা আমি শয়তানের নাই সেই ওয়াদা বাস্তবায়নের কোন ক্ষমতা আমি শয়তানের নাই সেই তোমাদের জিন্দিগি ভর দেওয়া যে ওয়াদাগুলো আমার পক্ষ থেকে দেওয়া যে তোমাদের স্বপ্নগুলো সেই স্বপ্নগুলোর মৃত্যু ঘটল তোমাদের কোনো স্বপ্নই কোনো ওয়াদাই বাস্তবায়িত হবে না তারপর শয়তান আরেকটা কথা বলল জনরুষ থেকে বাঁচার জন্য নিজ অনুসারীদের আক্রমণ থেকে নিজেকে হেফাজতের জন্য وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي দেখো তোমরা যে আমার অনুসারী হইছ আমার দেওয়া সবককে আদায় করছো আমার দেওয়া ওজিফা অনুযায়ী জীবনকে পরিচালিত করছো মাকান আলী আলাই কুমিন সুলতান তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না আমার কোনো প্রভাব আমার কোনো ক্ষমতা তোমাদের উপর প্রতিষ্ঠিত ছিল না মাকান আলী আলাই কুমিন সুলতান ইল্লান তুকুম আমি তো শুধু তোমাদের পিছনে দাওয়াত দিছি আমি যতটুক করতে পারছি তোমাদেরকে দাওয়াত দিতে পারছি কোন ক্ষমতা তো আমার ছিল না যে আমি ক্ষমতা প্রয়োগ করছি এই আল্লাহর এই পৃথিবীর কোন অংশের উপর শয়তানের ক্ষমতা আছে কোন আছে শয়তানের ক্ষমতা এই পৃথিবীর কোন একটা মহল্লা কোন একটা শহর কোন একটা ওয়ার্ড কোন একটা আসনের উপরে শয়তানের ক্ষমতা আছে সব জায়গায় আল্লাহর ক্ষমতা শয়তান এই কথাটাই বলবে মা কানালি আলাইকুম মিন সুলতান তুমি যে মহল্লার অধিবাসী ছিলে তুমি যে এলাকার অধিবাসী ছিলে তুমি যে পরিবারের সদস্য ছিলে তুমি যে সমাজের অংশ ছিলে না তোমার ঘরের উপর তোমার সমাজের উপর তোমার এলাকার উপর তোমার মহল্লার উপর আমার তো কোনো ধরনের ক্ষমতা ছিল না আমি তোমার এলাকায় গেছি তোমাকে দাওয়াত দিছি আর আমার দাওয়াতটাকে তোমরা গ্রহণ করো তোমরা নিজেরা তোমাদের বিবেক থাকা সত্ত্বেও তোমাদের বুঝ থাকা সত্ত্বেও আমার দাওয়াতকে গ্রহণ করছো আমি জোর করে চাপায়া দেই নাই তোমরাই নিজেদের স্বার্থে নিজেদের নষ্টের চাহিদাকে পূরণ করার জন্য তোমরা চুরি করছো তোমরা জিনা করছো তোমরা ডাকাতি করছো তোমরা অন্যায় ভাবে অন্যের সম্পদ আত্মসাত করছো সব কাজ তোমাদের আমার না আমি তো দাওয়াত দিছি দাওয়াত তো আমি খাই নাই খাইছো তো তুমি আমাকে তিরস্কার না করে নিজেকে তিরস্কার করো ফালা তালুমুনি আমাকে তিরস্কার করো না ওয়ালুমু আনফুসাকুম নিজেকে তিরস্কার করো মা আনাবি মুসরিখি কম মামা আনতুম বি মুসরিখিয়া আজকের এই পরিস্থিতিতে আমিও বিপদে আছি তোমরাও বিপদে আছো বিপদ থেকে আমাকে তোমরা সবাই মিলে মুক্ত করতে পারবে না আমিও আজকের বিপদের দিনে তোমাদেরকে মুক্ত করতে পারবো না কেউই কেউকে আজকের এই বিপদের দিনে কেউ কাউকে সামান্যতম সহযোগিতা করার ক্ষমতা রাখে না আজকে সবাই আমরা এক চলো একসাথে জাহান নামে যাই এই শয়তানের দাওয়াত শয়তানের নিজস্ব কোন তৈরি করা আইন নাই শয়তানের দাওয়াত হল প্রত্যেকটা মানুষকে যে তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো গুটিয়ে নয় চুটিয়ে বাঁচো এটা হলো শয়তানের দাওয়াত তাই এই প্রবৃত্তি পূজাটা এই নক্সের পূজাটা পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য এবং মজাদার মতবাদ কারণ এই প্রবৃত্তি পূজারী এই মতবাদকে গ্রহণ করলে মজার আর সুখের জীবন যাপন করা যায় অবাধ স্বাধীনতা ভোগ করা যায় জীবনটা ভোগের করা যায় জীবনের মাঝে কোনো বাইন্ডিং কোনো বাধা কোনো নিয়ম নীতি এটাকে ফলো করতে হয় না তো এইটা সর্বযুগে পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ সবচেয়ে সহজ মতবাদ এটা হলো এই প্রবৃত্তি পূজার মতবাদ এটা নকশের পূজা করার মতবাদ কিন্তু পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য এটা এক অভিশাপ বুঝতে চাইলে ইতিহাস দেখতে হবে আজকে থেকে পনেরো শত বছর আগের ইতিহাস খ্রিস্ট ষষ্ঠ শতাব্দীর ইতিহাস সেই ইতিহাসের দিকে যদি দৃষ্টি দেন দেখতে পাবেন যে আল্লাহর পরিবর্তে আল্লাহর উপাসনা করার পরিবর্তে পূর্ণ সমাজ প্রবৃত্তির উপাসনা উপাসনাকে গ্রহণ করেছিল সমাজের প্রত্যেকটা মানুষ প্রবৃত্তির পূজা করতেছিল রাজা বাদশারা তারা ছিল প্রবৃত্তির পূজারী তারা যে রাজ্য শাসন করবে সে যে বাদশাহীকে পরিচালনা করবে তার জন্য কোনো আইন নাই নিজের আইন নিজ ইচ্ছা অনুযায়ী তারা রাজ্য নিজ ইচ্ছা অনুযায়ী তারা তাদের শাসন কার্য পরিচালনা করত আর সেই সমাজের প্রজারা একদিকে রাজারা ছিল সব প্রবৃত্তির পূজারী আর প্রজাদের অবস্থা কি ছিল প্রজারাও নিজ নিজ স্বার্থকে রাজাদের কাছ থেকে হাসিল করার জন্য রাজাদের অনুসারী ছিল তারাও প্রবৃত্তির পূজারী ছিল আর নিজ প্রবৃত্তির চাহিদাটাকে পূরণ করার জন্যই রাজাদের সাথে হাত মিলাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে মহান রব্বুল আলমিন যে যুগে এই পৃথিবীতে পাঠাইছেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ ইতিহাসের সবচেয়ে বর্বর যুগ যেই সমাজ যেই সমাজে মানুষের মাঝে মনুষ্যত্ব আর মানবিকতা সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিল না রাজাদের মাঝে মনুষক্ত মানবিকতা ছিল না সেই সমাজের প্রজাদের মাঝে কোনো মনুষক্ত মানবিকতা ছিল পূর্ণ সমাজটাই ছিল প্রবৃত্তির পূজারী উদাহরণস্বরূপ তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার ইরানের অবস্থা দেখেন যেটাকে পারস্য বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যে যুগে এই পৃথিবীতে আসেন পৃথিবীর মাঝে দুইটা পরাশক্তি ছিল একটা রোমান পরাশক্তি আর আরেকটা হল পারস্যের ইরান পরাশক্তি এই দুই পরাশক্তির অবস্থা ছিল এমন রাজাদের যে স্বাধীন জাতিগুলোকে গুলাম করা আর স্বাধীন মানুষগুলোকে গুলাম করা স্বাধীন রাষ্ট্রগুলোর উপর আক্রমণ করে সে জায়গার সম্পত্তিগুলোকে লুট করা এটা এমন একটা নেশায় পরিণত হয়েছিল যে নেশায় তার আরামের ঘুম পর্যন্ত হারাম করে নিত বাদশাদের প্রবৃত্তি পূজার এমন অবস্থা ছিল তৎকালীন সময়ের ইরানের যে বাদশাহ তার স্ত্রীর সংখ্যাই ছিল বারো হাজার মুসলমানরা যখন এই দেশটাকে মুক্ত করার জন্য এদেশের মানুষগুলোকে স্বাধীনতা দেওয়ার জন্য এই ইরানের উপর আক্রমণ করেন ইরানের রাজধানীর উপর যেদিন আক্রমণ হয় মাদায়নের উপর তৎকালীন সময়ের বাদশাহ ইয়াজগির যখন নাকি রাজধানী পালিয়ে যায় তখন তার সাথে ছিল এক হাজার বাবুর্চি এক হাজার তার পালক কবি এক হাজার বাজ এবং পাখি শিকারী শিকারী ব্যবস্থাপক সংরক্ষক এরা তার এই পালিয়ে যাওয়ার কাফেলার মাঝে এরা তার সাথী ছিল এরপরেও ইরান বাদশার আক্ষেপ ছিল তাকে অত্যন্ত সহায় সম্বলহীন ভাবে তার দেশ ছাড়তে হইত মুসলমানদের আক্রমণের কারণে তৎকালীন সময়ের এই সমস্ত ইরান এবং রোমান পরাশক্তির জেনারেল সেনাপতিদের অবস্থা ছিল কি এদের বিলাসী জীবন ছিল এমন যে এক একজন সেনাপতি এক একজন জেনারেল তাদের মাথার মুকুটটাই থাকত লক্ষ লক্ষ টাকার রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের বিলাসী জীবনের মাঝে তারা এইভাবে ব্যয় করত যার কোনো হিসাব নিকাশ পর্যন্ত ছিল না তাই রাষ্ট্রযন্ত্রের মাঝে থাকা দায়িত্বশীলদের এই যে বিলাসী জীবন এর বিপরীতে সাধারণ জনগণের অবস্থা কি ছিল সাধারণ যারা কৃষক সাধারণ যারা চাষী সাধারণ যারা জনগণ তাদের অবস্থা ছিল করুণ এত করুণ ছিল যে তারা করের বোঝাকে সহ্য করতে না পেরে পাহাড়ের গুহা আর এবাদতখানা আর খানকার মাঝে তারা বৈরাগ্যপনার জীবন এটাই ছিল তাদের অবলম্বন কারণ সামান্য পরিমাণ এতটুকু রসদ এতটুকু সামান যার দ্বারা একটা জীবনকে কোন রকম অতিবাহিত করা যায় এতটুকু রসদ এতটুক সামান তাদের জীবনে ছিল না রাজ্যযন্ত্রের অভিভাবকরা শোষণ করতে করতে তাদের কি ফকির আর তাদের কি মিসকিনে পরিণত করেছে মধ্যবিত্ত লোকেরা ধীরে ধীরে দেউলিয়ায় পরিণত হইতেছিল প্রত্যেক বড় ছোটকে শাসক শাসিতকে লুণ্ঠন করা আর তাদের রক্ত শোষণের প্রতিযোগিতা করতেছিল ইয়েতিম বিধবা এরা ছিল রাষ্ট্রীয় সম্পত্তি যেইভাবে তাদেরকে ভোগ করা যায় যে যেইভাবে তাদেরকে ভোগ করতে পারে সমাজের দায়িত্বশীলরা চাতক পাখির মতো এদের দিকে তাকায় থাকে নিজের ভাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে ভাইয়ের এতিম সন্তান এই এতিম নিজ ভাতিজার প্রতি সামান্য পরিমাণ মানবিকতা দেখানো এতটুকু মনুষক্ত তাদের মাঝে ছিল হারায় গেছিল সবকিছু শুধু ভোগ আর ভোগ শুধু অন্যের সম্পদকে লুণ্ঠন করা শোষণ করা কেড়ে নেওয়া এইটাই তাদের সংস্কৃতি তাদের সভ্যতা আর তাদের কালচারে পরিণত হয়েছিল মহান রব্বুল আলমিনের ইচ্ছা ছিল যে এই সমাজটাকে তিনি পবিত্র করবেন এই সমাজকে তিনি পবিত্র করবেন আল্লাহর ইচ্ছা ছিল তো মহান রব্বুল আলমিন তার সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবী মোহাম্মদুর রসুল্লাহকে এই সমাজের মাঝে পাঠাইয়া দিল এই সমাজের মাঝে পাঠাইয়া দিল নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম যখন এই কাটাকাটি মারামারি হানাহানি আর খুনাখুনির এই সমাজকে দেখলেন এই সমাজের ব্যথায় তিনি যখন ব্যথিত হলেন মহান রব্বুল আলমিনের তরফ থেকে তিনি যখন পয়গাম পেলেন এ সমাজের মানুষদেরকে তিনি দাওয়াত দিলেন তার দাওয়াতের মাঝে তিনটা অংশ ছিল প্রথম দাওয়াত ছিল দেখো এই পৃথিবীতে একজন প্রভু আছে এই পৃথিবীর একজন নিয়ন্ত্রক আছে না আত্মপূজা না প্রবৃত্তি পূজা তো করা যাবে না এই পৃথিবীর যিনি স্রষ্টা এই পৃথিবীর যিনি নিয়ন্ত্রক আমরা সবাই যার অধীন আমাদের সকলকে তো তার প্রতিনিধিত্ব তার হুকুম মতো জীবনকে পরিচালিত করতে হবে এই দাওয়াত তিনি এই সমাজকে দিলেন দ্বিতীয় দাওয়াত দিলেন যে এই যে এই সমাজ ব্যবস্থা এই যে এই পৃথিবী ব্যবস্থা এটা ক্ষণস্থায়ী এই জীবনটা জীবন না দেখো না সবাই চলে যায় কেউ থাকে না যারা ছিল তারা নাই যারা আছে তারা যাচ্ছে নতুনের আগমন হচ্ছে <coughs> মানুষদেরকে বুঝালেন যে পৃথিবীও থাকবে না পৃথিবীটা ক্ষণস্থায়ী অনন্ত জীবন সামনে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করো আর সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্যই এই জীবন এই দাওয়াত তিনি মানুষদেরকে দিলেন তৃতীয় দাওয়াত তিনি মানুষদেরকে দিলেন যে পৃথিবী স্রষ্টার তরফ থেকে তার বিধান সহ আমি মোহাম্মদুর রসুল্লাহ প্রেরিত হইছি এই বিধান আমাকেও মানতে হবে আর এই বিধান তোমাদেরকেও মানতে হবে এই বিধান যখন আমি মানব আমার জীবন সফলতার দিকে হাঁটবে আর এই জীবনকে তোমরা যখন গ্রহণ করবে তোমরাও সফলতার পথের পথিক হবে এই দাওয়াত তিনি মানুষদেরকে দিলেন নবী করিম সাল্লাহ আলহিম নিজ জীবনের প্রত্যেকটা কর্ম দ্বারা প্রত্যেকটা কাজ দ্বারা প্রত্যেকটা আচরণ দ্বারা আল্লাহ তালার দাসত্ব আল্লাহ তালার গোলামি এই সমাজের কাছে উপস্থাপন করছেন তার জিন্দগির প্রত্যেকটা কাজ তার জবানের প্রত্যেকটা কথা এটা আল্লাহর হুকুম মতো জবান থেকে প্রত্যেকটা কথা বের হয়েছে আল্লাহর হুকুম মতো তার জিন্দগির প্রত্যেকটা কাজ হয়েছে জিন্দগির কোন একটা কাজ নিজ ইচ্ছা অনুযায়ী নিজ ইচ্ছা নিজ অভিরুচিকে প্রকাশ করার জন্য তিনি করেন নাই যার সার্টিফিকেট কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন দিতেছেন والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن هو إلا وحي يوحى إن هو إلا وحي يوحى আল্লাহ বলতেছেন মা আনিল হাওয়া মা সাহিবুকুম বিগাওয়া ওয়ান নাজমি ইদা হাওয়া মা সাহিবুকুম গাওয়া যে তোমাদের এই যে সাথী এই যে তোমাদের চল্লিশ বছরের দেখা মানুষটা এই মানুষটা কোনো বিভ্রান্ত মানুষ না এই মানুষটা কোনো বিকারগ্রস্ত মানুষ না আরে এই মানুষটা তো এমন মানুষ এই মানুষটার জবান থেকে যতগুলো কথা তার জবান থেকে বের হয় এই মানুষটা যেই সমস্ত কথাগুলো বলেন নিজ ইচ্ছায় তার জবান থেকে একটা কথাও বের হয় না তার জবান থেকে যেই কথা বের হয় সেই কথাটা আল্লাহর কথা আল্লাহর তরফ থেকে ওহির কথা আল্লাহ বলতে তো নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম সমাজকে দাওয়াত দিলেন যে কারো উপর কারো প্রভুক্ত নাই সমস্ত মানুষদের প্রভু এক আল্লাহ না সমাজের উচ্চ বৃত্তের নিম্ন বৃত্তের উপর কোনো প্রভুক্ত নাই শাসকদের তাদের প্রজাদের উপর কোনো প্রভুক্ত নাই সকলের প্রভু আল্লাহ উচ্চবিত্ত তারাও আল্লাহর প্রভুক্ত অনুযায়ী জীবনকে যাপন করবে নিম্নবিত্ত তাদের জন্য আল্লাহর হুকুম আছে সেই হুকুম অনুযায়ী তাদের তারা তাদের জীবনকে পরিচালিত করবে সমস্ত মানুষদের প্রভুই আল্লাহ আল্লাহর বিধান মতো সমাজের একজন নিম্নবিত্তকে যেইভাবে চলতে হবে সমাজের একজন উচ্চ বৃত্ত তাকেও ঠিক সেইভাবেই আল্লাহর হুকুমকে পালন করতে হবে এই দাওয়াত তিনি সমাজের কাছে উপস্থাপন করলেন আর বললেন এই দাওয়াতকে তোমরা গ্রহণ করো এই পৃথিবীর সেরা জাতি এই পৃথিবীর বিজয় তোমরা অর্জন করতে পারবে যদি এই দাওয়াতকে তোমরা গ্রহণ করো নবী দাওয়াত সমাজকে দিল তো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের এই দাওয়াত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের এই সমাজ পরিবর্তনের রূপরেখা আরব সহ পূর্ণ পৃথিবীর মাঝে আলোচিত হলো চারিদিকে হইচই পড়ে গেল সমাজের উচ্চ বৃত্তরা খেপে গেল সমাজ নেতৃত্ব খেপে গেল কারণ এই সমাজের নিম্নবিত্ত সত্যের শোষণের উপর যাদের ক্ষমতার মতলব প্রতিষ্ঠিত তারা তো এই ধরনের একটা দাওয়াত এই ধরনের একটা আওয়াজ এর প্রতি তারা ক্ষিপ্ত হবেই কারণ এই দাওয়াত যদি এই সমাজ গ্রহণ করে উচ্চ বৃত্তদের বিলাসী জীবনের তো অপমৃত্যু ঘটবে বিলাসী জীবন পতিত হয়ে যাবে শেষ হয়ে তারা ক্ষিপ্ত হয়ে উঠবে নবী করিম সাল্লাহ আলহিম এই দাসত্বের দাওয়াত এক আল্লাহর গোলামীর দাওয়াত সমাজকে দিতে লাগলেন কঠিন নির্যাতনের সম্মুখীন হলেন কিন্তু এক মুহূর্তের জন্য এই দাওয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম ছাড়েন এক মুহূর্তের জন্য ছাড়েন নাই একটা পর্যায়ে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম মজলুম অবস্থায় নিজ মাতৃভূমি ছাড়তে হয়েছে হিজরত করছেন মদিনায় চলে গেছেন কিন্তু দাওয়াত ছাড়ছেন দাওয়াত ছাড়েন দেখেন নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের জীবনের নবতী জীবনের তেরো বছর এই তেরো বছর নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের জীবন একটা নির্যাতিত মজলুম মানুষের জীবন তেরো বছরের জীবন মক্কার নেতৃত্ব মক্কার ক্ষমতার মসনদে অধিষ্ঠিত আবু জেহেল আবুল আহাব এদের মোকাবেলার জীবন মোকাবেলার জীবন সত্যের দাওয়াত প্রচারে নফ পূজারীদের সাথে আল্লাহ পূজারীদের সাথে নফ পূজারীদের সাথে একটা ভয়াবহ মোকাবেলার জীবন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তেরো বছর যখন এই জীবনটাকে পারি দিলেন তারপর আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নতুন একটা জীবন দান করলেন নতুন একটা জীবন আসলো মদিনায় তো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মদিনায় যখন নতুন জীবন আসলো তো এখন ধীরে ধীরে বিজয় আসতে লাগলো তেরো বছরের যে মেহনত এই মেহনতের ধীরে ধীরে সুফল আসতে লাগলো একের পর এক এখন এই মদিনার নবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহকে কেউ যদি দেখতে চায় তার জীবনটা থেকে কেউ যদি সবক অর্জন করতে চায় তাহলে দেখতে হবে যে এই জীবনটা একটা শাসকের জীবন এমন একজন শাসকের জীবন এমন একজন জনপ্রতিনিধির জীবন এমন একজন মদিনা প্রেসিডেন্টের জীবন যিনি ধীরে ধীরে শাসন কার্যের অভিভাবক হিসেবে একটা সমাজকে তৈরি করতেছেন একটা দেশকে তিনি গড়ে তুলতেছেন শুধুমাত্র একটা দেশ গড়ার মেহনত একটা সমাজ গড়ার মেহনত তিনি শুধু করছেন তাই না একই সাথে এই মেহনতটা এই সমাজটাকে পূর্ণ পৃথিবীর কাছে একটা নমুনা হিসেবে উপস্থাপনের কাজ এবং কেয়ামত পর্যন্তের জন্য সমস্ত মানুষদের কাছে একটা নমুনার সমাজ একটা নমুনার রাষ্ট্র উপস্থাপনের কাজ একই সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি করতে হয়েছে সেই শাসক নবীর জীবন সেই বিজয়ী সেনাপতি নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন কেমন ছিল কেমন ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন যেদিন ঠিক সেই মাতৃভূমি মক্কা নবী করিম সাল্ল আলহাসাল্লামের কাছে বিজয়ী জনপদ হিসেবে বিজয় হয় নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম নিজ মাতৃভূমিকে আজকে বিজয় করতেছেন যেই বাইতুল্লাহকে নির্যাতনের এক করুণ পর্যায়ে তাকে অত্যন্ত বেদনা বিধুর ভাবে যেই বাইতুল্লাহকে ছাড়তে হয়েছিল আজকে আবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সেই বাইতুল্লাহ প্রবেশ করতেছেন সেই মক্কায় প্রবেশ করতেছেন তার অবস্থা কেমন ছিল একটা উটের মাঝে সাধারণ পোশাক পরিহিত একজন সেনাপতি নবী মোহাম্মদুর রসুরুল্লাহ মক্কায় প্রবেশ করতেছেন তো তার জবানের মাঝে আল্লাহ তালার শুক্রিয়া তার জবানের মাঝে আজকে বিনয় প্রকাশ পাইতেছে না বিজয়ী সেনাপতির হুঙ্কার আর বিজয়ী সেনাপতির উল্লাস আর উৎসব মক্কার মানুষ দেখে নাই মক্কার মানুষ যেদিন মক্কা বিজয়ী হয়েছে নবী মোহাম্মদুর রসুরুল্লাহকে একজন বিনয়ী মানুষ হিসেবে দেখছে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ যখন মক্কায় প্রবেশ করেন যখন মক্কা জনপদের একজন ব্যক্তি নবী মোহাম্মদুর রসুরুল্লাহর সামনে চলে আসলো তার চোখ থেকে জীবনের মায়ায় জীবন ভিক্ষার আর্তনাদ যখন তার জবান থেকে বের হইতেছিল নবী মোহাম্মদুর রসুরুল্লাহ তার পিঠে হাত রেখে নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সেই মক্কা বিজয়ের দিন বলেছিলেন যে আমাকে তো ভয় পাওয়ার কিছু নাই আমি তো তোমাদের আরবের সেই নারীর সন্তান সেই দরিদ্র নারীর সাধারণ ছেলে যার ভোগ আর যার খাবার ছিল শুকনা গুস্তের শুটকি শুকনা গুস্ত এটা যার খাবার ছিল আমি তো বিশেষ কেউ না আমি তো তোমাদেরই মতো একজন মানুষ এই ছিল নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন আপনারা এখনো দেখছেন অতীতেও দেখছেন সব ক্ষমতাটা যাদের হাতে এসে ধরা দেয় তারা সহ তাদের পরিবার তাদের সমাজ তাদের আপনজন তারা সবাই সেই ক্ষমতার দ্বারা লাভবান হয় আর নবী মোহাম্মদুর রসুরুল্লাহর জীবন দেখেন নবী মোহাম্মদুর রসুরুল্লাহ মদিনা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি মদিনা রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট নিরঙ্কুশ ক্ষমতা নবী মোহাম্মদুর রসুরুল্লাহর মদিনার উপর আর সেই নবীর আদরের দুলালি হজরতে ফাতেমার জীবন দেখেন হজরতে ফাতেমার জীবন তো এমন ছিল মদিনা রাষ্ট্রপতির কন্যার জীবন তো এমন জীবন ছিল নিজের হাতে তার ঘরের প্রত্যেকটা কাজ তাকে করতে হইতো এমনকি মস্কের দ্বারা পানিটাও নিজের আনতে হইতো তার পানি আনার চিহ্ন তার মেহনত তার পরিশ্রমের চিহ্ন এটা তার শরীরের মাঝে দাগ পর্যন্ত করে ফেলেছিল নবী মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল তার হাতে বিজয় হয় বিভিন্ন অঞ্চল থেকে খেদমতের জন্য দাস দাসীর আগমন ঘটে দাস দাসীকে তিনি বিতরণ করে দেন হজরতে ফাতেমা খবর পাইলেন এই কষ্ট তো আর শোয়া যায় না এই কষ্ট তো আর শেষ হয় না জীবন যুদ্ধ তো একটা কঠিন যুদ্ধ হজরতে ফাতেমা বাবা রাষ্ট্রপতি বাবা প্রেসিডেন্ট নবী মোহাম্মদুর রসুল্লাহর কাছে আসছে আইসা নিজ দুর্ভোগের কথা নিজ কষ্টের কথা উপস্থাপন করছে তো বাবা রাষ্ট্রপতি নবী মোহাম্মদুর রসুল্লাহ তার কন্যা হজরতে ফাতেমাকে বললেন যে মা তোমার দাস দাসীর প্রয়োজন নাই আমি এর চাইতে উত্তম জিনিস তোমাকে দিব ঘুমের সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার বলে ঘুমাবে তুমি যে দাসী পাবে দাসীর দ্বারা তোমার যে জীবনের মাঝে আরাম আসবে এর চাইতে বেশি আরামের ব্যবস্থাপনা আল্লাহর তরফ থেকে তোমার জীবনের উপর বুঝার চেষ্টা করেন চিনার চেষ্টা করেন এই ছিল প্রেসিডেন্ট মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি নবী মোহাম্মদুর রসুল্লাহ তার আদরের দুরালি কন্যা হজরতে ফাতেমার প্রতি মমতা ভালোবাসা এই ছিল ভালোবাসা তিনি শাসন ক্ষমতাকে যখন পাইছেন নমুনা হইছেন পূর্ণ পৃথিবীর সামনে পূর্ণ পৃথিবীকে দেখাইছেন যে একজন শাসক হিসেবে কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয় একজন শাসক হিসেবে নিজ কন্যাকে নিজ পরিবারকে কিভাবে আল্লাহর দাসত্ব কিভাবে আল্লাহ তালার গোলামি শিক্ষা দিতে হয় এই শিক্ষা নবী মোহাম্মদুর রসুল্লাহ দিয়ে গেছেন সেই মুসলমান সে যখন মজলুম হবে মজলুম নবী মোহাম্মদুর মুহাম্মাদুর রসুল্লাহর জীবন থেকে শিখবে একজন মজলুম মানুষের জীবন কেমন হয় ঠিক মুসলমান যখন শাসক হবে সেই শাসক মুসলমানও নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে শিখবে যে একজন মুসলমানের শাসন ক্ষমতা একজন মুসলমান শাসকের পরিবার একজন মুসলমান শাসকের ঘর একজন মুসলমান শাসক তার ঘরের তরবিয়ত তার ঘরের শিক্ষা কিভাবে দেন শিখতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জীবনটাকে একটু দেখেন একটু বুঝার চেষ্টা করেন নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন পর্যন্তের জন্য সমস্ত উম্মদের নমুনা নমুনা যদি আল্লাহকে খুশি করতে হয় নবী মোহাম্মদুর রসুল্লাহর রঙে নিজ জীবনটাকে রঙিন করতে হবে মজলুম অবস্থায় নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবনকে গ্রহণ করতে হবে আমি তো মজলুম আমি যা খুশি তাই করতে পারি না তুমি যা খুশি তাই করতে পারো না তুমি মজলুম নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে শিখো একজন মজলুম মানুষের জীবন কেমন হয় একজন মজলুম মানুষের আহাজারি একজন মজলুম মানুষের রোনাজারি কেমন হয় একজন মজলুম মানুষের প্রতিশোধ কেমন হয় নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে শিখো নবী মোহাম্মদুর রসুল্লাহর তায়েফের জীবনকে দেখো নবী মোহাম্মদুর রসুল্লাহর মক্কার জীবনকে দেখো নবী মোহাম্মদুর রসুল্লাহর দাওয়াতি জীবনকে দেখো শিখো যে মজলুম অবস্থায় শাসকদের নির্যাতনের মুখে কিভাবে একজন দায়ীকে একজন রসুল অনুসারীকে তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর গোলামির পরিচয় দিতে হয় শিখতে হবে ঠিক তেমনি ভাবে তুমি যখন একজন বাজারি ব্যক্তি হবে তোমার কাজ যখন থাকবে সম্পদকে বিক্রি করা সম্পদকে ক্রয় করা ঠিক সেই মুহূর্তে তুমি স্বাধীন না তুমি তো আল্লাহর গোলাম আর গোলামি তোমাকে শিখতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন অনুযায়ী তার রঙে রঙিন হয়ে তুমি যখন আল্লাহর গোলামি করবে তুমি যখন আল্লাহর গুলামি করবে তুমি যখন আল্লাহর গুলামি করবে তো তোমার জীবনটা আল্লাহ তালার কাছে পছন্দনীয় জীবন হবে সে জীবন যদি গড়তে পারো তো সে জীবনটা কষ্টের জীবন হতে পারে কান্নার জীবন হতে পারে সহ্যের জীবন হতে পারে ধৈর্যের জীবন হতে পারে কিন্তু এ জীবনটাকে অতিবাহিত করার পর তোমার যে মৃত্যু হবে সে মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু তোমার যে মৃত্যু হবে মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না তোমার যখন মৃত্যু হবে আজরাইল একদিক থেকে তোমার প্রাণকে কেড়ে নেবে অন্য দিক থেকে ক্ষুদার জান্নাতের বাতাস তোমাকে স্নিগ্ধ করবে তাই বোঝার চেষ্টা করি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার নমুনা হওয়া আমার আপনার প্রত্যেকটা মুসলমানের কর্তব্য জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে তো ভাই নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনা হয়ে যেতে হবে রাজি আছি না ইনশাল্লাহ জীবনের সর্বক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ নবীর শিক্ষা নবীর জীবনে রঙিন হওয়া নিজ ঘরকে নবীর শিক্ষায় শিক্ষিত করা নিজ সমাজের মাঝে নবীর জীবনের শিক্ষা নবীর জীবনের চর্চা করা নিজ রাষ্ট্র রাষ্ট্রের অভিভাবকদের কাছেও নবীর জীবনের বার্তা নবীর জীবনের যে শিক্ষণীয় বিষয়গুলো এটাকে ধরিয়ে দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানের কাজ আমার কাজ আপনার কাজ এই কাজটা সবার কাজ এই কাজটা সবার কাজ না বাল্যগু আন্নি আয়া নবী মোহাম্মদুর রসুল্লাহর হুকুম আমার জীবনের যা কিছু তোমরা জানো যা কিছু তোমরা পারো যে জিনিসগুলো তোমার নিজের জানা আছে তার সবক বিশ্ববাসীকে শোনাও তোমার ঘরকে শোনাও তোমার সমাজকে শোনাও তোমার রাষ্ট্রকে শোনাও তোমরা তো এই কাজের দায়িত্বশীল পূর্ণ পৃথিবীটা তোমাদের গড়তে হবে পূর্ণ পৃথিবীর যারা নকশের পূজারি নকশের পূজা করে যারা জাহান নামের দিকে দৌড়াচ্ছে এই মানুষগুলোকে বুঝাতে হবে এই মানুষগুলোকে নকশের পূজা থেকে প্রবৃত্তির পূজা থেকে মুক্ত করে আল্লাহ পূজারি করা এটা তো তোমার আমার প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা উম্ম উম্মতের দায়িত্ব এটা আমাদের সবার দায়িত্ব না এ দায়িত্ব কিন্তু একার না সবার এটা শুধু ইমামের না প্রত্যেকটা মুসল্লির দাওয়াত প্রত্যেকটা মুসল্লির এটা কাজ যে নবী মোহাম্মদুর রসুল্লাহর নমুনা হওয়া নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবনকে জানা তার জীবনের চর্চা করা আর তার জীবনের দাওয়াত দেওয়া ঘর থেকে সমাজ ব্যাংক থেকে বাজার জীবনের সর্বক্ষেত্রে এক আদর্শ চলবে এক আইন চলবে আর সেই আইন হলো আল্লাহর আইন আর সেই আদর্শ হলো নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ আল্লাহ তালা এই আদর্শকে বাস্তবায়নের জন্য আমাদের সকলকে সাহাবা মতো জীবনকে গঠন করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল আলমী